জীবনের মালিক তুমি প্রভু তোমার কাছে তাই সুপেছি জীবন দিনের পথে কবুল করে দাও তুমি আমায় সহিবি মারণ জীবনের মালিক তুমি প্রভু তোমার কাছে তাই সুপেছি জীবন দিনের পথে কবুল করে দাও তুমি আমায় শহীদ মরণ জীবনের মালিক তুমি প্রভু তোমার কাছে তাই সপেছি দিব দিনের পথে কবুল করে দাও তুমি আমায় শহীদ মরণ জীবনের মালিক তুমি প্রভু আরামায়ে কিংবা সুখের পরশ ভুলে না থাকি তোমায় যেন কোনো মতে আরামায়ে কিংবা সুখের পরশ ভুলে না থাকি তোমায় যেন কোনো মতে আরামায়ে কিংবা সুখের পরশ ভুলে না থাকি তোমায় যেন কোনো মতে দাও শক্তি দাও তোমার পথে যেন থাকি অটল জীবনের মালিক তুমি প্রভু তোমার কাছে তাই চোপেছি জীবন দিনের পথে কবুল করে দাও তুমি আমায় শহীদি মরণ জীবনের মালিক তুমি প্রভু তোমারি রাজ নেই তো কায়েমে সমাজে দুঃখের আগুন বইছে তাই তো সবার মনে তোমারি রাজ নেই তো কায়েমে সমাজে দুঃখের আগুন বইছে তাই তো সবার মনে তোমারি রাজ নেই তো খায় মে সমাজে দুঃখের আগুন বইছে তাই তো সবার মনে দাও শক্তি দাও দিন কায়েমের যেন করি সফল জীবনের মালিক তুমি প্রভু তোমার কাছে তাই চোপেছি জীবন দিনের পথে কবুল করে দাও তুমি আমায় শহীদ মরণ জীবনের মালিক তুমি প্রভু তোমার কাছে তাই চোখেছি জীবন দিনের পথে কবুল করে দাও তুমি আমায় শহীদ মরণ জীবনের মালিক তুমি প্রভু